TV network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ পৃষ্ঠবি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস শোনার জন্য আপনাদেরকে যে আমন্ত্রণ জানিয়েছিলাম আশা করি আপনারা সে আমন্ত্রণ গ্রহণ করে এখন আপনারা আমাদের সামনে আছেন দার্সে হাদিস আমাদের জীবনে কি পরিবর্তন ঘটাতে পারে আমার মনে হয় ইতিমধ্যে আপনারা উপলব্ধি করতে পেরেছেন রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের বহুল প্রচার ও প্রসার এর ব্যাখ্যা ও বিশ্লেষণ এটাকে বিভিন্নভাবে বই আকারে সিডি আকারে ভিডিও অডিও স্যাটেলাইটে এর বহুল প্রচার করার জন্যে পৃথিবী বাংলা যে পদক্ষেপ গ্রহণ করেছে নিঃসন্দেহে এটা প্রশংসনীয় এবং আমাদের জীবন গড়ার জন্য অত্যন্ত সহায়ক এজন্য আমরা যারা এই দায়িত্ব গ্রহণ করছেন এই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছেন তাদের সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমিন আমরা আলোচনা করতেছিলাম আগের পর্বে আলোচনা করেছি আজও করব সেটা সূর্য এবং চন্দ্র গ্রহণের সালাদ কিভাবে আমরা আদা করব। আর সূর্য বা চন্দ্রগ্রহণ লাগলে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি এ নিয়ে কিন্তু আমরা বেশ কিছু কথা ইতিমধ্যে বলে ফেলেছি আল্লাহর নবী আলিসাল্লাম ঝড় তুফান যখন আসত তখন তিনি একবার ঘরের ভিতরে যেতেন একবার বাইরে আসতেন কারণ আল্লাহ রব্বুল আলমিন ঝড় তুফান দিয়ে আগের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাই তিনি দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা খাইরাহ আল্লাহ ইন্নি আস আলুকা খাইরাহা ও খাইরামা ফিহা ও খাইরামা ওর সেরাদবে আল্লাহ এই ঝড় তুফানের যা কল্যাণ মঙ্গল দিয়ে তুমি পাঠিয়েছ তা তোমার কাছে কামনা করছি ও আউদেবকা মিন শাররেহা অসার্রেমা ফিহা রেমা উর সেলাদবে এবং এই ঝড় তুফানে যা অমঙ্গল অনিষ্ট এবং ক্ষতিকর জিনিস রয়েছে এর থেকে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি পানা চাচ্ছি এটা কিন্তু সই হাদিস দ্বারা সাব্যস্ত দোয়াটা আবারও বলছি আপনার শিখে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ ইন্নি আস আলুকা খাইরাহা ওয়াখাইরামা ফিহা ওয়াখাইরামা ওর সেলাদবে ওয়াউদ কামিন শার্রেহা ওয়াশার্রেমা ফিহা ওয়াশার্রেমা ওর লাগবে ঝড় তুফান উঠলে গালিমন্দ না করে কারণ ঝড় তুফান পাঠান আল্লাহ কেউ আবার ঝড় তুফানকে গালিগোলাজ করে এটা কিন্তু অন্যায় কবিরা গুনা এই জন্য ঝড় তুফান দেন আল্লাহ এটাকে উঠিয়ে নেন আল্লাহ এই ঝড় তুফানের মাধ্যমে কল্যাণ আল্লাহ পাঠান আবার এই ঝড় তুফানকে আল্লাহ রব আলিন আজাব হিসেবে পাঠান পানি আল্লাহর রাহমত আবার এটাই জহমত হয়ে ফেরাউনকে কাউমে নুহকে আল্লাহ হারাক করেছেন এজন্যে হাওয়া রাহমত আবার জহমত হতে পারে বৃষ্টি রাহমত আবার জহমত হতে পারে এই জন্যে রাসুল সাল্লামের দেওয়া যে দোয়া সেই দোয়া আমরা পাঠ করব। এর মাধ্যমে ঝড়তুপানে অনিষ্ট থাকলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এর মঙ্গল আমাদেরকে দান করবেন ওয়ান হুরাদি আল্লাহ আন আন্না হুসাল্লা ফি জালজালাতিন সিত্তা রাকাতিন সাজাতিন হা কাদা আয়াত রাহুল বাইহাকি এখানে বর্ণিত হয়েছে হাদিসটি আব্দুল ইবিন আব্বাস থেকে তিনি ভূমিকম্প হলে ছয়টা রুকু দ্বারা চারটা সেজদা দ্বারা দুই রাকাত সালাত আদায় করেছেন অর্থাৎ প্রত্যেক রাকাতে তিনটা করে রুকু ওই সূর্য এবং চন্দ্রগ্রহণ যে সালাতের পদ্ধতি ওই নিয়মে আর প্রত্যেক রাকাতে দুইটা করে সাজদা তাহলে চার সাজদায় এবং ছয় রুকুতে প্রত্যেক রাকাতে তিনটা করে সালাত আদায় করেছেন ভূমিকম্প হওয়ার জন্যে ওকালা হা কাদা সালাতুল আয়াত এবং তিনি বলেছেন যে এইটাই হচ্ছে বিভিন্ন নিদর্শনের সালাত আদায় করার পদ্ধতি কাজে কোথাও যদি ভূমিকম্প হয় কোথাও যদি বিশাল ঝড় তুফান হয় বা যে কোনো আয়াত নিদর্শন ধস হয়ে যায় এই ধরনের তাহলে বা কোথাও হয়তো অগ্নিগিরি বের হচ্ছে এই ধরনের নিদর্শনের ফলে নিদর্শনের কারণে বা ঝড় তুফান বা সুনামি বা আল্লাহ রব্বুল্লা আলমিনের জল উচ্ছ্বাস এ ধরনের যদি কোনো আপদ বিপদ আসে আল্লাহ নিদর্শন প্রকাশিত পায় তাহলে সেক্ষেত্রে এইভাবে সালাত আদায় করার কথা এখানে আমরা বুঝতে পারছি হাদিসটি ইমাম বাই হাকি রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো যদি নিদর্শন আসে তাহলে এই ধরনের সালাত আদায় করে আল্লাহর কাছে সেই আয়াতের বা আল্লাহর নিদর্শন বা আল্লাহর পাঠানো সেই জিনিস থেকে তার রাহমাত তার কল্যাণ মঙ্গল আল্লাহর কাছে কামনা করব। এবং তার আপদ বিপদ এবং অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইব অতিরিক্ত ওলামায় কালাম যেটার আগে বলেছিলাম দান সদকা করে এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব ইনশা আল্লাহ এ পর্যন্ত আমরা সূর্য এবং চন্দ্র গ্রহণের সালাতের পদ্ধতি এর কারণ আমরা জানতে পারলাম এবার আমরা সালাত পর্বের ষোলতম অধ্যায়ে চলে যাব বাব সলাতিল ইস্তিসকা ইস্তিসকা মানে বৃষ্টি চাওয়া সালাত যদি কাহাতশালী হয়ে যায় অনাবৃষ্টি হয়ে যায় ফসল ক্ষেত মারা যায় পশু পাখি পানির অভাবে কষ্ট পায় মানুষ কষ্ট পায় দুর্ভিক্ষ যদি এসে যায় তাহলে সালাত আদায় করে আল্লাহর কাছে পানি চাওয়া পানি চাওয়ার জন্যে সালাত আদায় করা তাহলে বিপদে পড়লে সালাত ঠিক এইভাবে বৃষ্টি বেশি হচ্ছে বন্যায় সব ভেসে যাচ্ছে তাহলেও ইস্তিসহা ইস্তিসহা মানে বৃষ্টি দূর করার জন্য সালাত আদায় করা এটা সুন্নত রাসুল্লাহ সাল্লাম করেছেন আমাদেরও এখন দেখা যায় কোনো বছরে বৃষ্টি বেশি হয়ে সব ভেসে যাচ্ছে তখন দোয়া করা সালাত আদায় করে এই বৃষ্টি বন্ধের জন্য যেটাকে ইস্তিসহা বলা হয় এই সালাত কিভাবে হবে দোয়া কিভাবে হবে এর বিধিবিধান কি এটা আমাদের জানা দরকার আমরা অনেক সময় বৃষ্টি হওয়া না হওয়া ব্যাপারগুলিকে আমরা গণকদের হাতে ছেড়ে দিই আমরা এগুলিকে বিভিন্ন রেখা আর বিভিন্ন আবর্তন বিবর্তন সূর্য চন্দ্র আর ঊর্ধ্ব জগতের এরপরে আমরা নির্ভর করি মনে রাখতে হবে কখন পানি হবে আর কখন হবে না এটা সম্পূর্ণ মহান রব্বুল আলমিনের হাতে তিনি চাইলে একেবারে শূন্য আকাশে অতি সত্তর বাদল নিয়ে এসে মেঘমালা জমিয়ে বৃষ্টি দিতে পারেন তিনি চাইলে সবকিছুকে বন্ধ করে দিতে পারেন তাই আমরা দেখি আল্লাহ নবী আলিসালামের হাদিসের মৌজিজা আমরা দেখি আল্লাহ নবী আলিসালাম থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবা ইকরাম সেই হাদিসগুলি পড়লে আমরা জানতে পারবো কিভাবে সেই ম্যাগ মুক্ত ম্যাগ কোথাও নেই দোয়া করার ফলে ম্যাগে ভরে গেল বাদল চলে আসলো বৃষ্টি মসুল ধরে শুরু হয়ে গেল আবার মুসুল ধরে বৃষ্টি হচ্ছে আল্লাহ নবী দোয়া করলেন সব বৃষ্টি দূরে সরে গেল যেদিকে যখন ইশারা করলেন সেই দিকে বৃষ্টি চলে গেল আহ আল্লাহর নবী আলিসালামের মজিজা তিনি যে তার দোয়া কবুল হতো তিনি যে রাসুল তিনি যে নবী সেটা তো প্রমাণ হয় এই সমস্ত কাজের মাধ্যমে আমরা পাঁচশো নম্বর হারিসে পৌঁছে গিয়েছি আন ইবিন আব্বাসিন রাজি আল্লাহ তালা আনহু খারাজান নবী সাল্লাহ সাল্লামা মোতাওয়াদান মোতা মোতাখাসান মোতারাসেলান মোতাদান ফসাল্লা রাকাতেন কামা ইসাল্লি ফিল ঈদ লাম ইয়াখতুব খুতবাতাকুম হাদিহি রাহুল খামসা ওসাহ তিরমিদি ওয়াবু আওয়ানা ওইবুল হিব্বান আব্দুল ইবনা আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ইস্তেস্কার সালাদ বৃষ্টি চাওয়ার জন্য আল্লাহর কাছে বৃষ্টি পাওয়ার জন্যে তিনি অত্যন্ত বিনয়ী হয়ে মোতাবাদ্দেলান একেবারে সাধারণ কাপড় চোপড় পরে কোনো সৌন্দর্য না করে কোনো সাজগোজ না করে সাধারণ কাপড় পরে মোতাখাসিয়ান ভয় ভীতি সহকারে মোতারাসান ধীর স্থিরে মোতাজার অনুই বিনয়ী করে আল্লাহর নবী আহসালাম ময়দানে চলে গেলেন বৃষ্টির পানি চাওয়ার জন্যে আল্লাহর কাছে গিয়ে তিনি দুই রাখা সালাত আদায় করলেন যেমন ঈদের সালাত আদায় করেন অনুরূপভাবে ভাবে আব্বাস বলেন তোমাদের মতো খুদবা তিনি দেন নাই এই যে লম্বা চওড়া খুদবা এটা নিয়ে ব্যস্ত হন নাই বরং পানি চাওয়া নিয়ে ব্যস্ত হয়েছিলেন ছোট্ট একটা বিরতির পরে আবার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 বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন মেসোয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বরকাত ছোট্ট একটি বিরতির পরে ফিরে আসলাম আপনাদের কাছে সালাতুল ইস্তিসকা বৃষ্টি চাওয়ার সালাদ কিভাবে আদা করব সে মর্মে আমরা আবদুল ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তাল আনুর হাদিসের অনুবাদ করতেছিলাম তিনি বললেন আল্লাহ নবী আলিসালাম ঈদগাহে মুসাল্লাই বৃষ্টির জন্যে নামাজ পড়ার জন্য বের হলেন একেবারে খুব অনুয় বিনয় নম্র ভদ্র হয়ে একেবারে সাধারণ কাপড় পরে ভয় ভীতি সহকারে ধীর স্থির বিনয় হয়ে তিনি মুসাল্লায় হাজির হয়ে দুই রাখার সালাত আদায় করলেন ঈদের সালাতের মতো আর খুদবাও দিয়েছেন তবে ইবনা আব্বাস বলেন রাজিল্লাহ তালা আনহুমা যে তোমাদের মতো খুদবা না বাড়িয়ে চাড়িয়ে বা যে খুদ্বায় হয়তো রাসুল সাল্লামের সেই তাৎপর্যপূর্ণ খুদ্া বা আল্লাহর কাছে যে দোয়া কাঁদা কাটি এটা বাদ দিয়ে শুধু খুদ্া আলোচনা বক্তব্য এমন আল্লাহ নবী কিন্তু করেন নাই খুদ্বাটা কেমন ছিল পরবর্তীতে হাদিসে আসবে আমরা জানার জন্য অপেক্ষা করি এ হাদিসটি ইমাম আহমদুল হাম্বাল মুস্তাদ আহমদে ইমাম আবু সোনানে আবু দাউদে আর ইমাম তিরমিজি জামে তিরমিজিতে ইমাম নাসাই তার সোনানে আর ইবনে মাজা তার সোনান গ্রন্থে পাঁচজনের বর্ণনা করেছেন ও সাহ তিরমিদি আবু আওয়ানা ইবিন হেব্বান ইমাম তিরমিজি ইমা আবু আওয়ানা ইমাম হেব্বান হালিসটিকে সহি বলেছেন এ থেকে আমরা জানতে পারলাম বৃষ্টির জন্য সলা আদায় করতে গেলে খুব স্বাভাবিকভাবে যেতে হবে খুবই স্বাভাবিকভাবে সাজগোজ করে না ঈদের সালাদ সাজগোজ করে আনন্দ করে কিন্তু এখানে খুব ভয়ভীতি সহকারে কারণ আমরা বিপদে আছি এই বিপদ দূর করার জন্যে আল্লাহর কাছে সেই বিপদের কথা প্রকাশ অঙ্গভঙ্গিতে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে এবং লেবাস পোশাকে আল্লাহর কাছে তুলে ধরা যে আল্লাহ আমরা কঠিন আজাবে আছি কষ্টে আছি বিপদে আছি এই বিপদমুক্ত তুমি একাই করতে পারো আর কেউ করতে পারে না তাই আল্লাহর কাছে এইভাবে গিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা ওয়ান আয়সাত রাজি আল্লাহ তালা আনহা কালাত শাকান্নাস এলা রাসুলিল্লাহ কুহুত আল মাতার ফামারা ফিল মুসাল্লা থেকে তিনি বলেন লোকজন আল্লাহ নবীর কাছে এসে বৃষ্টি বন্ধ হয়ে গেছে দুর্ভিক্ষ শুরু হয়েছে এই শেকায়াত করলেন অভিযোগ করলেন ফামারা আমার মেম্বার আল্লাহ নবী আলাইসালাম মসজিদে নবীর যে মেম্বার ছিল এই মেম্বারটাকে ঈদগার মোসাল্লাতে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ করলেন ফাওয়াদিয়ালাহ ফিল মুসাল্লা আল্লাহ নবী আলিসাল্লামের জন্য মেম্বার ঈদগাহের মুসাল্লাতে রাখা হলো এবং মানুষজনকে বলে দিলেন অদা করলেন নির্দিষ্ট করে দিলেন যে অমুক দিন ঈদগাহে সালাত আদা করা হবে ইস্তেস্কার তাহলে বোঝা গেল আল্লাহ নবী আলিসাল্লাম সময় নির্দিষ্ট করে দিলেন দিন নির্দিষ্ট করে দিলেন আর বললেন ওইখানে মেম্বার হাজির করার জন্য মেম্বারও হাজির করা হলো ফাখারা জাহিন আবাদা সূর্যের যখন কিরণ বের হয়ে গেল তখন আল্লাহ নবী বের হয়ে গেলেন কোথায় ওই ঈদগাহের মোসাল্লা যেখানে মসজিদে গামামা মানে বৃষ্টির মসজিদ যেখানে আল্লাহ নবী দোয়া করেছিলেন আর বৃষ্টি হয়েছিল এই জন্য ওইখানের মসজিদের নাম মসজিদুল গামামা গামামা মানে বৃষ্টি মসুল ধরে বৃষ্টি একটা মসজিদ বানানো হয়েছে মদিনায় পোস্ট অফিসের সামনে এইখানে এই মসজিদটাকে মসজিদুল গামামা বলা হয় ফাঁকা আল মেম্বার আল্লাহ নবী আলিসাল্লাম মেম্বারের উপরে বসলেন ফাকাব্বার ও হামিদ আল্লাহ আল্লাহ আকবর বললেন আল্লাহর প্রশংসা করলেন সুম্মা কাল এরপরে বললেন ইন্নাকুম সাকাউতুম জাদবাদি আরকুম নিঃসন্দেহে তোমরা তোমাদের বিপদের কথা অনাবৃষ্টির কথা তোমাদের সেই দুর্ভিক্ষের কথা তোমরা জানিয়েছ ওকাদ আমার আকুমুল্লাহ আন্তাদ আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আল্লাহকে ডাকার জন্য নির্দেশ করেছেন দোয়া করো আল্লাহ বলেন করিব দান বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই এটা সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াতে সুরা গাফের ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে নির্দেশ করতেছেন যে তোমরা আল্লাহকে ডাকো এবং ওয়াদা করছেন আস্তাজিব আমি তোমাদের ডাকে সাড়া দিব এবং আয়াতের শেষে আল্লাহ আরো বলছেন যারা আমাকে ডাকবে না আমার কাছে চাইবে না অহংকার করবে তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করে জাহান নামে আমি তাদেরকে দাখিল করাবো তাদেরকে প্রবেশ করাবো তাহলে এই আয়াতের মধ্যে সুরা গা ফেরের ষাট নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন তিনটি কথা একটা হলো তিনি দোয়া করার জন্য নির্দেশ করছেন দুই নম্বরে ওয়াদা করেছেন আমি তোমাদের ডাকে সাড়া দেব তিন নম্বরে যারা দোয়া করবে না তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছেন কি চমৎকার আল্লাহ রবাহ আলমিনকে না ডাকলে তিনি নারাজ হন আল্লাহর কাছে না চাইলে তিনি নারাজ হন মানুষের কাছে চাইলে নারাজ হয় ছেলে বাবা আমার কাছে চাইলে বারবার ছেলে নারাজ হয়ে যায় রাগ করার সময় মারপিটও করে স্ত্রী স্বামীর কাছে চাইলে নারাজ হয়ে যায় ভাই ভাইয়ের কাছে চাইলে তাহলে মানুষের স্বভাব হলো বেশি বেশি চাইলে নারাজ হয়ে যাওয়া অসন্তুষ্ট হয়ে যাওয়া কিন্তু মহানব্বুল আলমিনের কাছে যত চাইবেন যত সোয়াল করবেন ততই তিনি খুশি হবেন ততই তিনি আপনাকে দান করবেন তাই আল্লাহ নই বললেন অকাদ আমার আকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছে তাকে ডাকার জন্যে এবং তিনি ওয়াদা করেছেন তোমাদের দোয়া শুনবেন ও দোনি আস্তাজিব লাকুম সুরা গাফেরের বা মোমিনের এই ষাট নম্বর আয়াতটার কথাই আল্লাহ নবী এখানে ইঙ্গিত করছেন সোম্মাকাল এরপর আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলমিনের জন্যে আর রাহমান রাহিম তিনি দয়াবান মেহরবান মালিক অমিদ্দিন তিনি শেষ দিবসের মালিক বিচার দিনের মালিক যেদিন প্রতিদান দেওয়া হবে ভালো মন্দের সেই ক্যামতের দিনের মালিক লাহ আল্লাহ ছাড়া সত্যিকারী কেউ এবাদতের হকদার নেই যদিও মানুষ বিভিন্ন জড় পদার্থ আকাশ সূর্য চন্দ্র আর তারকা বিভিন্ন জিনিসের পূজা করে থাকে কিন্তু একমাত্র এবাদতের হকদার কে মহান রব্বুল আলমিন তিনি যা চান তাই করতে পারেন আল্লাহ যা চাইবেন তাই করবেন যা চাইবেন না তা হবে না পৃথিবীর সবাই মিলে যদি চায় আল্লাহ না চাই তাহলে হবে না সবাই মিলে যদি না চাই হবে না আল্লাহ চান সেটাই হবে সমস্ত তিনি যা ইচ্ছা তাই করেন আল্লাহ আন্তাল্লাহ হে আল্লাহ তুমি আমাদের একমাত্র এবাদতের হকদার আল্লাহ ইন তুমি ছাড়া কোনো এবাদতের হকদার সত্যিকারে কেউ নেই আন্তল গানি তুমি অমুকাপেক্ষে অনাহনুল ফকরা আমরা মুখাপেক্ষে তুমি কাউরি প্রয়োজন মনে করো না কাউরি কোনো প্রয়োজন তোমার নেই তুমি আল্লাহ কিন্তু আমরা সবাই ফকির আমরা অভাবী আমরা সমস্যা জড়িত আমাদের সমস্যা তুমি শুনো আনজেল আলাইন আল গাইস আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও আমাদেরকে পানি দাও মুসুল ধরে পানি দাও ওয়াজা আলমা আংজাল তা ইলাহীন এবং যা তুমি বৃষ্টি বর্ষণ করবে সেটা যেন আমাদের জন্য শক্তি সঞ্চয় হয় এটা যেন একটা সময় পর্যন্ত থাকে আমাদের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারি সেটা যেন আমাদের উপকারী সেটা যেন আমাদের নাফা হয় ক্ষতি যেন না হয় সোম্মা রাফা দেয় তারপর আল্লাহ নবী দুই হাত উত্তোলন করলেন ফালামিয়াজাল হাত্তা রুইয়া বায়াদ ইবতাই আল্লাহ নবী হাত উঠালেন অনেক লম্বা করে অনেক উঁচে হাত উঠালেন যার ফলে তার দুই বগলের শুভ্র জায়গা দুটি দেখা গেল আল্লাহ নবী হাত লম্বা করে উঠে দোয়া করলেন এই জন্য দোয়ার ক্ষেত্রে হাত উঠানো আদব যদি স্বাভাবিকভাবে হয় সাক্ষী আল্লাহর শাহাদাত শাহাদু আল্লাহ ইলাহিল্লাহ খুদ্বাতে বা দোয়াতে যে কোনো জায়গায় তখন একটি আঙুল উঁচু করে কি করা হাত ওঠা নর্মাল দোয়া যদি হয় তাহলে দুই হাত বন্ধ করে খুলে না দুই হাত এইভাবে বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করা এটা মুখ বরাবর হয়ে দোয়া করা বা নিচে এভাবে দোয়া করা আর যদি দোয়াটা কঠিন বিপদের হয় ইবতেহাল যাকে বলে তাহলে ওই হাতটা একেবারে সম্পূর্ণ উঁচু করে দিয়ে আল্লাহর কাছে আরাধনা করা আল্লাহর কাছে চাওয়া এই চাওয়াটা মহানবুল আলমিন চান কারণ এটা কার চাওয়া এটা একজন ফকির একজন অভাবগ্রস্ত বিপদগ্রস্তের একজন বিপদে পড়েছে সমস্যায় রয়েছে অভাবে রয়েছে এইভাবে উনই বিনয় অত্যন্ত করজড় সহকারে যখন আল্লাহর কাছে বান্দা হাত উঠায় তখন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া শুনেন সুম্মা হাউয়াল ইলান্না দাহরা এরপর আল্লাহ নবী আলিসাল্লাম পিঠ ফিরাই দিলেন অর্থাৎ কেবলামুখী হয়ে গেলেন ওকাল্লা বা রিদা আল্লাহ নবী আলিসালাম যেই চাদরটা গায়ে দিয়েছিলেন সেই চাদরটাকে পরিবর্তন করে দিলেন তাহলে আল্লাহ নবী এইভাবে হাত উঠিয়ে দোয়া করা অবস্থায় তিনি কেবলামুখী হয়ে গেলেন মানুষকে সামনে করেছিলেন এবার মানুষকে পিছনে করে কেবলামুখী হয়ে গেলেন আর চাদরটা পরিবর্তন করলেন হয় পরিবর্তন ডান হাত দিয়ে আপনি বাম নিচের বাম কোনাটা ধরেন আর বাম হাত দিয়ে ডান পাশের নিচের কোনাটা ধরেন চাদরের এবার ওইটাকে উল্টান দেখবেন নিচটা উপরে আসবে উপরটা নিচে যাবে এবং উপরের অংশ শরীরের সঙ্গে থাকবে আর বাইরের অংশটা এবার ভিতরে চলে যাবে আর ভিতরের অংশটা বাইরে চলে যাবে ফেউ নিয়ে আল্লাহর নবীর দুই হাত উত্তরে এইভাবে ফিরাই দিয়ে কেবলা মুখে দুই হাত উত্তোলন করে তিনি দোয়া করতে লাগলেন সুম্মা আকবর আলান্নাস দোয়া শেষ করে এবার আবার মানুষের দিকে তিনি ঘুরে গেলেন ওয়ানাজালা এবার মেম্বার থেকে তিনি নেমে গেলেন ওসাল্লা রাখাতেন এরপরে তিনি কি করলেন দুই রাখা সরাত আদায় করলেন আল্লাহ নবী এই দোয়ার পরে আল্লাহ রব্বুল্লা আলমিন ম্যাগ মেলার ব্যবস্থা করলেন আকাশে ম্যাঘ চলে আসলো ফারাদাত এই মেঘের গর্জন করতে লাগলো অবারাকাত বিজলি চমকাতে লাগলো সুম্মা আমতারাত এরপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো রাহু আবু দাউদ ওকালা গরিব ইসনাদহু দাউদ হাজটি বর্ণনা করে গরিব বলেছেন তবে তার ইসনাদ জৈয়েদ উত্তম গ্রহণযোগ্য এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী আলিসাল্লাম কিভাবে এই বৃষ্টির সালাতের জন্য দোয়া করলেন তিনি মেম্বারে বসে তিনি দোয়া করলেন আল্লাহর তৌহিদের কথা বললেন বিপদের কথা বললেন এরপরে তিনি অনেক উপরে হাত উঠালেন এরপরে কেবলামুখী হলেন হাত উঠিয়ে তার কি করলেন তার চাদর পরিবর্তন করলেন এরপরে আবার মানুষের দিকে মুখ করে থেকে মেম্বার থেকে নেমে গিয়ে দুই রাখা সালাত আদায় করলেন এই দোয়ার ফলে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া কবুল করলেন আর এই দোয়ার ফলে বৃষ্টি ছিল না আকাশ শূন্য বৃষ্টি এসে গেল এমসল ধরে বৃষ্টি শুরু হয়ে গেল এটা আল্লাহর নবী যে তিনি রাসুল তিনি যে আল্লাহর নবী এটাই তার বহিঃপ্রকাশ এটাই তার প্রমাণ এটা নবুয়াতের জন্য একটা দলিল এটা আমাদের কাছে প্রমাণিত হলো এরপরে এক সপ্তাহ ধরে বৃষ্টি চলতে থাকলো বা এরপরে বৃষ্টি হতে থাকলো এরপর আল্লাহ নবী আবার এই পানি দূর করার জন্য বৃষ্টি দূর করার জন্যে এর যে ঘটনা এসেছে সেটা বোখারি শরীফে বর্ণিত হয়েছে ওফিহে ফাতাউজ্জাহা ইলাল কেবলা ইয়াদু এরপরে কেবলামুখী তিনি দোয়া করা শুরু করলেন সুম্মা সাল্লাহ রাকাতেন এরপরে তিনি দুই রাখা সালাত আদায় করলেন যাহারা ফিহিমা বিল কেরা আর এইখানে সশব্দে কেরাত করেছিলেন তাহলে সশব্দে কেরাত করে এই সালাদ তিনি আদায় করেছিলেন তাহলে বৃষ্টি পাওয়ার জন্য যেমন সালাত আদায় বৃষ্টি দূর করার জন্যও সালাত আদায়ের পদ্ধতি আল্লাহর নবী থেকে প্রমাণিত যেটা পরের আরও আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে বন্ধুগণ আল্লাহর নবী আলিসালাতাম বৃষ্টি চাওয়ার জন্যে যে পদ্ধতিতে তিনি সালাত আদায় করেছেন বৃষ্টি দূর করার জন্যে যে পদ্ধতি তিনি সালাত আদায় করেছেন এটা আমরা আমল করব এই সুন্দরটা আমরা জীবিত করব আমরা অনেক সময় অনাবৃষ্টি বেশি বৃষ্টির ক্ষেত্রে অনেক সময় আমরা এই সুন্নতের আমল করে থাকি না এই জন্যে এর আমল করলেও হয়তো সবাই করি না আমাদের উচিত সরকারিভাবে এর ঘোষণা দিয়ে এই সালাত আদায় করা যেমন সৌদি আরবে আমরা দেখেছি সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় বৃষ্টির সালাত কবে হবে এবং সেইভাবে মাঠে মাঠে সালাত আদায় হয়ে থাকে আর আল্লাহ রব্বুল আলমিন বেশিরভাগ আমরা দেখেছি বৃষ্টি বর্ষণ করে মানুষের